রাধা মাধব মাধুরী ভিরভিত চিত্তমাক্রম্যতাম রাধা মাধবীর মাধুরীর দ্বারা আমার চিত্ত আক্রান্ত হোক এই মাধুরী যেন আমার চিত্তকে না ছাড়ে সেই মাধুরী গৌর শ্যামরুচ জলাভি গৌর এবং শ্যামরুচির জলা উজ্জ্বল সারা বৃন্দাবন সারা বিশ্ব আলোচিত হয়ে আছে সেই অঙ্গের প্রভায় অমলই রত্ন বিলাসোৎসবই নিত্যন্তিভি রাধারানী ও শ্যামসুন্দরের দিকে নির্মল নয়ন বিলাস বিন্যাস করছেন শ্যামসুন্দর ও নয়ন চষকে রাধার উপমাধুরী আস্বাদন উভয় উভয়ের উপমাধুরী আস্বাদন করছে নয়ন চষকে তো মনে হচ্ছে যে সেই নির্মল নয়ন বিলাসে যেন মাধুরী নাচছে ওই রত্ন বিলাস ওই নিত্যন দেবী অশেষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি রাধারানীর অশেষ মাদন কলার দ্বারা সেই শ্যাম সুন্দরীর রসানন্দময় চিন্ময় রসিক শেখরীর বিগ্রহটি লিপ্ত যেমন কোনো কান্তা তিনি যেন কান্তের সঙ্গ প্রাপ্ত হলে নানা প্রকার চর্চার দ্বারা দেহটিকে লিপ্ত করেন রাধারানী তার মা বোন রসির দ্বারা ওকে লিপ্ত কি কথায় চিত্তমন হারিয়ে যাবে গৌরীয় বৈষ্ণবের উপাস্য কি দিয়েছেন মহাপ্রভু অশেষ সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধা অন্যান্য প্রিয়তা সুধা পরিমলস্তমন মলাভি আর পারস্পরিক যে প্রিয়তা পরস্পরের প্রতি সেই প্রিয়তা রূপ সুধা পরিমলে সুগন্ধে রাধা মাধবের মাধুরী ভরপুর সেই রাধা মাধবের মাধুরী হচ্ছে আমাদের ধ্যান মঙ্গল এটি সাধকের জন্য জেনে রাখতাম এরা বলছেন পূর্বর আগে তোমার যেগুলি দেখেছি সেইগুলি হচ্ছে আমাদের ধ্যান মঙ্গল আশাবন্ধ কারক কারণ ব্যক্তভাবে দর্শন করেছি তোমার বিশাল বিপুল লালসা এরপর আগে যখন এদের সৌন্দর্য মাধুর্য দর্শন করলেন এদেরই মনে লাগলো তা বিষয়টা কিন্তু আমাদের মহাজনগণ বলেন তার হৃদয় লালসা সঞ্চার করবে ক্ষীর নবনীত খায় যখন প্রথম প্রথম যে সময় পৌগণ্ড বয়সে গোচারণে যেতেন তখন দরজায় দরজায় গোচারণের সময় সব কি অপূর্ব সজ্জা আর তার ভিতর দিয়ে নাচতে নাচতে যাওয়া কি চমৎকার শিল্পমাধুরী সকল মাঙ্গলিক উপচার হচ্ছে ও আর ভালো লাগছে যেদিন রাধারানীকে দেখেছেন সেও আর ভালো লাগছে খাওয়া দাওয়া কমে গেছে মুখে ম্লান হয়ে থাকে মা মনে মনে ভাবছেন কি অসুর রাক্ষসের আবার কিছু দৃষ্টি পড়লো নাকি আমার গোপালের উপরে তাকে জিজ্ঞাসা করল কুন্দলতাকে ডেকে বলছেন কুন্দলতে কুন্দলতা তো কৃষ্ণের যায়া জিজ্ঞাসা করছেন বলছেন কুন্দলতা তুমি এর কারণ বুঝতে পারবে আমার গোপাল ক্ষীর নবনী তার আগে কারণ তো খায় না আর তার মনে হচ্ছে যে শরীরটা যেন ভালো না জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেয় না সব তো ভালোই আছে বলে এখন এর উপায় কি পাছে অসুর রাক্ষসের কিছু দুষ্ট নজর পড়লো আমার গোপালের উপরে কুন্দলতা বলছে মা ও এখন বড় হয়ে গেল তো সব ঠিক হয়ে যাবে শোনো ও আর চোখগুলো ভালো দেখা যাচ্ছে না এরপর ওকে বিয়ে দিয়ে দাও মা বলছেন কুন্দলতা বলে কি ও মা এই তো সাতের ঘর ছয়ের ঘর পার হয়ে সাথে পা দিয়েছে আট বছরের আট ভগবানের লীলা সুতরাং ছয়ের ঘর পার হয়ে আমার গোপাল সাথে পা দিল ও আবার বিয়ের কি বোঝে ও তো এখন আমার সৈন্য পান মায়ের সূত্রপাত ছিল রস মল্লা না মুসনি যিনি যেমন ভাবে তার সেই প্রকার ভাবে রসের আস্বাদনের মধ্যে মা সেদিকে দৃষ্টি দিবেন না এখন পার হয়ে গিয়েছে পৌগণ্ড কৈশোরে এসে পদার্পণ করেছে মনে চলেছেন কিচ্ছু ভালো লাগবে ধ্যানানঞ্চেতে ধ্যান মঙ্গলম কিভাবে যাচ্ছেন তখন যখন এই অবস্থায় যাচ্ছেন সখার সঙ্গে তখন কিভাবে যাচ্ছেন কত লালসা বুকে নিয়ে যাচ্ছেন সেই সময়ে ব্রজসুন্দরীগণ বনগমনকালে দাঁড়িয়ে আছেন তাদের দিয়ে কিভাবে তাকাচ্ছেন তাই চিন্তা করুন রহসিতম ওটা সামান্য হসিত নয় তাদের দিকে যখন দৃষ্টিপাত করছেন রাধারানীর দিকে তখন কিভাবে দৃষ্টিপাত করছেন তাই চিন্তা করুন এখন কি লালসা বুকের মধ্যে ভরেছে সেই লালসা তোর প্রাণী মনে চলে গেল রহস্য সংবিদ সেই নির্জনের থেকে গোস্বাই পাদ বললেন বেনুর না দিই যে আমাদের প্রতি লালসা জানাও রহস্য সংবিদ শব্দের অর্থ লিখেছেন রহস্য দূরত স্বয়ং নির্জনীগত্যা বেনু আদি না অনুমুক্তয় আসছে কিভাবে সেই বেনুর না গেল তো যখন দর্শন করলে লালসা মাখা দৃষ্টি বুঝতে পাচ্ছেন সব ব্রজসুন্দরীগণে হৃদয় আশা বন্ধের সঞ্চার সেবা পাবেন তারা কারণ ওরও লালসা আছে আমাদের আমাদেরই দেখলাম আজ বনে প্রবেশ করলেন বনের সৌন্দর্য মাধুর্যি চিত্ত প্রথমেই যান সুন্দরী মাধুর্যে চিত্ত আরও লালায়িত হয়ে ওঠে সেই সমস্ত কথা মনে পড়ে এখন ভাই সখাগন তাহলে বাঁশি বাজাবো বাঁশি বাজিয়ে সকলকে জানিয়ে দিই যে আমরা এসে গেছি মনে বাঁশি বাজাচ্ছি আরে বাপরে বাঁশি বাজাবার সঙ্গে সঙ্গে একবারে গাভী স্তম্ভের থেকে কি দুগ্ধাধার আকৃত হচ্ছে গিরিরাজের শিলাগুলো বলে জল হয়ে ধারাকারে যাচ্ছে আর গতি যমুনার গতি স্তম্ভিত হয়ে গেল বংশীনাদে আকাশ সমস্ত বলদেব বলছেন আশ্চর্য বংশী না নদী মাতৃকে পরিণত হয়ে গেল বৃন্দাবন কি অপূর্ব মাতৃ মধুমঙ্গল বলছেন সখা শোনো বলি ও বাঁশি জাতিরই এই প্রকার একটা স্বভাব আছে তুমি গর্ব করছো কেন তোমার কি কতটুকু গুণ আছে বাঁশিরই এরকম একটা প্রভাব সুতরাং এটা তোমার কিছু না মধুমঙ্গল পরিহাস করছে আকাশে দেবতাগণ আছেন তাদের দিকে লাঠি ছুড়াছুড়ি করছেন মধুমঙ্গল কৃষ্ণ দেখছেন দেবগণ এসে গেলেন এখানে আর থাকা বেশিক্ষণ ঠিক না সকাল চলো একটু ভিতরে যায় সেখানে বাঁশির সুরে সব ফুল ফুটে আছে মধুমঙ্গলকে বলছেন সকালনকে বলছেন ভাই দেখো বৃন্দাবনের কি অপূর্ব শোভা দেখছো তো ফুলে ফুলে রাশি রাশি ফুলে ভর্তি বৃঙ্গগুলি ফুলে ফুলে ঝংকার করছে কি চমৎকার দেখো ওই দেখো দাড়ির ফল ফুলে ফেটে রসধারা করছে হ্যাঁ, মধুমঙ্গল বলছেন সখা তোমাকে এটা ভালো লাগছে আমাকে তো মোটেই ভালো লাগছে না ওই ভ্রমণগুলি আমাকে কামড়াবে আর এই ফুলের গন্ধ তুমি এই ফুলের গন্ধ ভালোবাসো কিন্তু আমার এই শরীর সেই ঘরে যখন খাঁটি গা গিয়ে গন্ধ ওঠে না সখা তখন ওই গন্ধ আমাকে যা লাগে তোমার এই ফুলের গন্ধ মোটেই ভাল লাগছে বলদেব বলছেন মধুমঙ্গল বৃন্দাবনের ফুল এই গাছগুলো তোমাকে ইচ্ছা করলে ভালো ভালো গা গিয়ে সন্দেশ দেবে জানো তাই নাকি বলদেব সখা কৃষ্ণ সত্যি নাকি কৃষ্ণ হাসছেন বৃন্দাবনের গাছ দাদা বলছেন দিতে পারে তবে ভাই সত্যবাদী তুমি একবার আমি চেয়ে দেখি হে বৃন্দাবনীর বৃক্ষলতা আমার সখা বলছে তার কোথা লেগে গিয়েছে নিজের কথা বলছে আমার সখা বলে তার কোথা লেগে গিয়েছে কিছু আমাদের ভালো ভালো সন্দেশ আদি খাবার দাও রাধারাম শ্রবণ করাবার জন্য পূর্ণমাসী একটা ভালো বড় থালায় নানা প্রকার মিষ্টান্ন লড্ডু নিয়ে এসে এই চন্দ্রবদন এই উপহার মলাদেব বলছেন দেখলে তো মধুমঙ্গল জরদ বল্লরী বদান্যতা বলে না না জরদ বল্লরী বদান্যতা নয় সংকর্ষণ জরদ বল্লবী বদান্যতা ইতি ভন্যতাং বৃদ্ধা লতার বদান্যতা নয় বৃদ্ধা গোপীর বদান্যতা বলে বলো অন্য মাসিতেই বলছে কৃষ্ণ বলছেন কে সেই বৃদ্ধা গোপী পূর্ণমাসী বললেন চন্দ্রমুখ মুখরা মুখরা পাঠিয়েছে এই সন্দেশ হ্যাঁ, অকস্মাত মুখরা এই সন্দেশ পাঠালেন কেন নাদি আমাদের উপরে হঠাৎ এখানে বনে পূর্ণমাসী দেই বলেন আরে তার এই নাতনির বিয়ে হলো না অভিমন্যুর সঙ্গে এই জন্য সবাইকে যখন মিষ্টি দিচ্ছে তোমাদেরকেও দিয়েছে নাও কৃষ্ণ বলছেন কিরম না প্রি সে নাতনি কে পূর্ণমাসী দেবী ওই নামটা শোনাতে রাধা নামনি কাচিত আনন্দ কৌমুদী রাধা নামক কোনো আনন্দ কৌমুদী রাধা নাম শুনে আল্লাহিত হয়ে গেল দেখ সেই যে সলাল অস্থাব অন্তরের মধ্যে দেহটা আল্লাহিত হয়ে গেল যখন আল্লাহিত হয়ে গেল দেহ নন অশ্রু দেহে পুলক বলদেব বলছেন এখানে আর না থাকাই ভালো কৃষ্ণ বিবশ হয়ে উঠলেন রাধা নাম শুনে সব ভুলে গেলেন শ্রীরামকে জিজ্ঞাসা করছেন শ্রীরাম রাধা নাম নিজে শ্রী আনন্দ কৌমুদী সৌন্দর্য মাধুর্যের পারাবার তাকে কি তুমি জানো সুবল ইঙ্গিত করছে মনের কাছে আছে বোন ওকে কথা বলিস না রাধা তোর বোন ওকে বলবি না সুবলকে বলছেন ভাই তাহলে এসো একটু হৃদয়টি যে রাধা শ্রবণ করে হৃদয়টা ব্যথাতুর হয়ে গেল এখন একটুখানি মুরলিটি বাজিয়ে আর আমার ব্যথাতুর এই বিরহাতুর চিত্তটিকে সান্ত্বনা দান করি বলে মুরলি বাজাচ্ছে এই যে রহস্য পরতে পরতে সে রাধার রাগ মুরলি সুরে সুরে বেরোচ্ছে গোস্বামীপাদ যা বর্ণনা করেছেন করেছেনই কিন্তু যদুনন্দন ঠাকুর করেছেন পায়ার অনুবাদ চমৎকার মূলের থেকে সহজ সরল সর্বসার ওদিকে রাধারানী ললিতা বলছেন ললিতা বৃন্দাবনের শোভা দর্শন করাতে নিয়েছে হ্যাঁ, রাধারানী বলছেন সখী ললিতে এই কি বৃন্দাবন বললেন হ্যাঁ সখি এই শ্রীকৃষ্ণের ক্রীড়াকাম ওদিকে ললিতা ও কৃষ্ণনাম রাধারানী জিজ্ঞাসা করছেন সখি এটি কি বৃন্দাবন হ্যাঁ এই শ্রীকৃষ্ণের ক্রীড়াকাম রাধারানী মনে ভাবছে ওই নামটা কার নাম শুনেই বিবসা সখি কার ক্রীড়াকারণ বললে সখী রাধ শ্রীকৃষ্ণের ক্রীড়াকারণ বলছে আরো চিত্তটা ব্যথাতুর হয়ে গেল ভাব সম্বরণ করতে পারছেন না এসো সখী ওই কুঞ্জের ভিতরে ভালো ভালো ফুল ফুটে আছে ওগুলি চরণ করি ললিতা বলছেন ওখানে যাবে না কুঞ্জের ভিতরে একজন অঞ্জন কুঞ্জের মতো একটা কুঞ্জে কুঞ্জেচরী দেবতা আছে যদি রমণীকে দেখে তো টানে রাধারানী হাসছেন বলেন তাহলে তোমায় টেনেছে কোনোদিন নিশ্চয়ই তাহলে তুমি জানলে কি করে তাহলে টেনেছে কুঞ্জচুরি দেবতা ললিতা বলছেন সখী আমি তো তোমার মতো জগৎ ব্যাপী এইরূপ আমার মাধুর্য সৌন্দর্য নেই যে আমাকে টানবে তোমাকে টান তাই বলছি তোমায় টান সেই সময় বাসি দরকার রাধারানী কেটে উঠলেন সরস বসে পড়লেন সাধ ললিতাকে জিজ্ঞাসা করছেন সখী কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে বুঝতে পারছেন না ওটা কি আসিয়া কষিল মোর কানে অমৃত নিচিয়া ফেলি কিবা ধৈর্য পদাবলী না জানি কেমন করে প্রাণে সখীরে নিশ্চয় কহিয়া কহি তোরে হাহা কুলাঙ্গনা মন গ্রহিবারে গণ যাই হেন দশা হইল মরে ললিতা দেখলেন সর্বনাশ হলো এখানে না এলেই হবে শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলী ধ্বনি এহ সে ধ্বনি শুনিয়া কেনে হইলে তুমি বিমোহনে রহনি চিত্তে ধরি থেহ তুমি ধৈর্য ধারণ করো দেখো তুমি আমাদের আদর্শ স্থানীয় তুমি যদি এই মুরলী দবে যদি স্রোতে ভেসে যাও আমাদের কি দশা উনি চেষ্টা করছেন ধৈর্য ধারণে কিন্তু হায় উপায় রায় কহে কেবা হেন মুরলি বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া জল লহে হিনে জনু কাঁপাইছে সব তনু প্রতিতনু শীতল করিয়া অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে ছেদন না করে গিয়া ভোর তাপ নহে উষ্ণ অতি পোড়ায় আমার মতি বিচারিতে না পাইয়ে ওর কিছুক্ষণ স্থির হয়ে বলছেন সখি তুমি মিথ্যা কথা বল ললিতারে কহে সখি মুরলি নহে এই দিকে ললিতা বলছেন তাহলে তোমার কি মনে হয় রাধারানী বলছেন আমার মনে কি হয় কোন সুনাগর সেই মহামন্ত্র পড়ে যেই হরিতে আমার ধৈর্য যত শুনিয়াই সব ঋত চমক লাগিল শীত দাস যদু নন্দনে এই আকর্ষণ রহস্যের সঙ্গে নির্জন স্থানে বেনুবাদন করে তোমার যে অন্তরের কথা তুমি সবই আমাদের জানিয়েছ একে তো তোমার সেই মধুর মনোর হাস্য আর তার উপরে সপ্রেম দৃষ্টিপাত আর তার উপরে যে নির্জনে তুমি যে বেনু বাজিয়েছ ও হৃদিস্পৃশ হৃদয়ঙ্গমা আমাদের গোস্বামী পাক বললেন সর্বত অন্তরঙ্গতম দর্শিতম এটি সবার থেকে অন্তরঙ্গ এইটি বেণু পালন বলছেন যদিও হেদিস বিষয় এখানে দিচ্ছেন না যেমন প্রথমে ধ্যান মঙ্গল দিয়েছেন ধ্যান মঙ্গলটি সবগুলির সঙ্গে অর্ণিত হবে তেমনি হৃদস হৃদিস বিষয় দিচ্ছেন এখানে লিঙ্গ বিভক্তি পরিবর্তন করে আর সবগুলির সঙ্গে পূর্বাপর উন্নীত হয়ে যাবে যেমন আমাদের ঠাকুর বিল্লামঙ্গল যখন এইখানে শ্রীকৃষ্ণ দর্শন করছেন তখন বলছেন মথুরা বিথি মিথুঙ্গাহ মথুরা রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে কৃষ্ণ মথুরার রাস্তায় কোথায় বৃন্দাবনের রাস্তায় কারণ বজে দর্শন হচ্ছে তা বললেন না না ওটা কৃষ্ণের বিশেষণ মথুরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধুরী মনকে মন্থন করছে মথুরা বললেন প্রত্যেকটা যে বিশেষণ দেওয়া হলো সবগুলির সঙ্গে হবে ওটা এই বিভক্তি এবং লিঙ্গ পরিবর্তন করে এখানে গোস্বামী পাদ বললেন লিঙ্গ বিভক্তি বিপরিণাম নামে ন পূর্ব পূর্বাত পূর্বত্রপি অনুসঙ্গ সঙ্গমনীয় বললেন এই যে মর্মস্পর্শী হৃদয় বিষয় এগুলি সবগুলির সঙ্গে উনি হয়ে পারেন এবং একটার থেকে আরেকটা শ্রেষ্ঠ বলে যান রহস্যের থেকে ননের বিক্ষণের মাধুর্য বেশি এবং ননের দৃষ্টির থেকে তার যে বিহরণ তার মাধুর্য বেশি আর তার থেকে সবার থেকে এই মুরলী নাদের আকর্ষণ বা মাধুর্য আরও বেশি এই প্রকার পূর্ব পূর্ব শ্রেষ্ঠ বলে জানত তাই তাকে সম্বোধন করেছেন হে কুহক কুহক বলতে মায়াবী তুমি যে কত মায়াবী বলার কারণ মহা ইন্দ্রজালী কিভাবে আমাদেরকে এই কুহকে ফেলেছ তা আমাদের বলার কথা বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেন কুহক প্রদত্ত বটিকা খেলে যেন প্রথমে খেতে ভালোই লাগে আর তারপরে যেন একেবারে মাথা ঘোরায় বিপদাপন্ন হয়ে যায় বললেন তোমার এই মাদুরি সব পরমাশ্চাদ্য প্রথমে হয়েছে আর তারপরে আমাদের এই দুর্দশা সুতরাং অস্মাকং মন ক্ষোভয়ন্তী এই জন্য আমাদের মন ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এ প্রিয় লোভন প্রিয় শব্দের ব্যাখ্যা করেছেন লোভন পরম লাল সময়ে তোমার প্রত্যেকটি সৌন্দর্য মাধুর্যী আমাদের মনোক্ষোভ উপস্থিত হয়েছে অতি কৃপা করে তুমি আমাদের দর্শন দিয়ে ধন্য করো এই হচ্ছে শেষের প্রার্থনা তারপর পরবর্তী শ্লোকে আবার যদি সুন্দরী গঞ্জা প্রার্থনা জানাচ্ছেন আর আগামীকাল আমাদের এখানে দান শ্রীকুণ্ডে সুতরাং এই প্রসঙ্গে আপনারা যদি কারো কিছু দৃষ্টান সম্বন্ধে কিছু শিক্ষা দেওয়ার রচনা ইচ্ছা থাকে কৃষ্ণদাসী পাথরে কালি দিয়ে দিলেন কৃষ্ণদাসজিকে এই প্রার্থনা আমি জানিয়ে থাকি শিলতৃণাং কুরৈ শীদতি দিন কলিলতাং মন सर्ववेदांत सार श्रीमद्भागवते दशम श्री श्रीरास पंचाध्यायी नामक एकादश संख्यक श्लोके भगवान श्रीपाद बादरानी বিরহ কাতরা ব্রজসুন্দরী গণের উক্তিতে শ্রী শ্যাম সুন্দরীর দর্শন নিমিত্ত তাদের প্রার্থনা বাণীতে বললেন চলসি যদ ব্রজাচারয়ন পশুন নলিন সুন্দরং নাথ পদম किलतृणां कुरै सीदति न कलिलतां मनः कांत गच्छति हे नाथ प्राणवल्लभ हे कांत अर्थात हे कमनीय बाहे मनोहर जद যদা তং পশুন চারয়ন ব্রজাত বনং চলসি গচ্ছসি যখন তুমি পূর্বাহ্নে গোচারণের জন্য বৃন্দাবনের মনে গমন করে থাকো তখন নলিন সুন্দরং তে পদং শিলতৃণাং পুরৈ সিদতি ইতি আবনয়া নস্মাকং কলিলতাং গচ্ছতি সেই সময় বৃন্দাবনের কণ্ঠকাকীর্ণ প্রদেশে তে নলিন সুন্দরং পদম তোমার যে নলিন সুন্দর অর্থাৎ সদ্য প্রস্ফুরিত কমল অপেক্ষাও কমনীয় তোমার চরণ জল শিলতৃণাঙ্কুরই সিদতি ইতি ভাবনয়া শিলতৃণাঙ্কুরই সিদতি ইতি সম্ভাব্য অর্থাৎ শঙ্কর কণ্ঠকে তোমার সুকোমল চরণে আঘাত লাগবে ভেবে নস্মাকং মন কলিলতাঙ্গচ্ছতি আমাদের মন বিপুল ব্যাকুলতায় পূর্ণ হয়ে যায় পূর্ব শ্লোকে ব্রজ ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা বাণী জ্ঞাপন করতে গিয়ে বলেছেন এই পূর্বরাগ দশায় তোমার যে সাবিলাসময় বদনের হাস্য এবং কটাক্ষ আর নির্জনে যে বেরুনাথ তাতে তুমি আমাদের অন্তরে এমন একটা সাবিযোগের চিত্রাঙ্কন করে দিয়েছো যে আমরা সেই চিন্তায় নিশ্চয়ই তোমাকে পাবো এই আশা বন্ধে আমরা অতি কষ্টে যাব কাল যাপন করছি এর পূর্ব তুমি আমাদের সঙ্গে মিলিত হয়ে আর যে যে সকল প্রেম ব্যবহার প্রদর্শন করেছ সহসাই প্রকারে তোমার অন্তর্ধান তাতে মনে হয় হে মায়াবী আমাদের মনে প্রাণে এইরূপ বিপুল লোভ দেখিয়ে আর আমাদিকে এইরূপ দুঃখ সিন্ধুতে নিমজ্জিত করাই কি তোমার উদ্দেশ্য বুঝতে পারি এইরূপে ব্রজ সুন্দরীগণ শ্যাম সুন্দরীর চরণী শ্লোকে দৈন্য বিজ্ঞাপন করলেন শ্রীচাঁদ বদনে তব কি মধুর হাসি সে বাঁকা নয়নে তব কটাক্ষের রাশি ধরিয়া সখার গলে গোষ্ঠে জবে যাও চলে কিবা অঙ্গ ভঙ্গি তব কিবা বিহরণ নির্জন বনেতে গিয়া মোহন বেণু বাজাইয়া কিবা তব সুমধুর নর্ম আলাপন সেসব ইঙ্গিত সরি আছি মরা আশা ধরি হবে বুঝি তব সাথে মধুর মিলন কিন্তু এবে অদর্শনে আর ভরসা নাহি কমনে হৃদয় মাঝারে দহে বিরহ দহন কান্তে কান্তে ব্রজসুন্দরীগণ পূর্ব শ্লোকে এই প্রার্থনা জানিয়েছেন এই শ্লোকে প্রথমেই বলছেন নতে তোমার আমাদের সঙ্গে যত কিছু চেষ্টা সংযোগে বিয়োগে পূর্ব শ্লোকে বলেছেন ক্ষোভয়ন্তী ভয়ন্তী গোস্বামী পাদ বললেন এই শ্লোকের ভূমিকা যে তৈ বয়ম অতি তচ্চ ভবতা সংযোগ দুইটি শ্লোকের ভূমিকা দিচ্ছে বলছেন কি সংযোগে কি বিয়োগে আমাদিকে ক্ষোভ দান করাই তোমার উদ্দেশ্য এটি কাদাচিত কি নয় তোমাদের সঙ্গে মিলনেও আমার আমাদের তোমার সঙ্গে মিলনেও খুব আর বিরহ বিরহে তো খুব আছে অদৃষ্টে দর্শন উৎকণ্ঠা আর দৃষ্টে দিচ্ছে তো ভীরুতা না দৃষ্টে ন দৃষ্টে ন ভবতা লভ্যতে সুখম অদৃষ্টে দর্শন উৎকণ্ঠা গণের মহাভাবের বিশেষত্ব এইখানে যখন দর্শন হয় না তখন অদৃষ্টে দর্শন উৎকণ্ঠা না দেখলে বিপুল দর্শন উৎকণ্ঠা জাগে আর দৃষ্টে বিচ্ছেদ ভীরুতা আর যখন দর্শন হয় তখন বিচ্ছেদের পায় হারাই হারাই ভাব অতএব না দৃষ্টে ন দৃষ্টে ন ভবতা লভ্যতে সুখং এ তোমাকে দেখলেও আমাদের আনন্দ নেই আর না দেখলে তো নাই এই মহাভাবের রীতি মহাভাব ছাড়া এটি হয় না এই জন্যই আমাদের গোস্বামীপাদ মহাভাবের যে লক্ষণ করেছেন তাতে দেখা যায় সংযোগ বিয়োগে এদের কেবলই আত্মময় প্রেমের একটি দাহ অনুভূত হয় নিমেষা সহতা সন্ন জনতা হৃদগুলুডনম কল্পক্ষণত্বম খিন্নত্বম তৎসক্ষে বিরাটি সংকয়া মহাদি অভাবেপি সর্ববিস্মরণং সদা ক্ষণস্য কল্পতে ত্যাদ্যা যত্র যোগ বিয়োগ বুড়ো মহাবের লক্ষণ করছেন যখন আমাদের গোস্বামী পা তখন যোগ বিয়োগ এখানে যে সংযোগ বিয়োগের কথা বলছে দুটি শ্লোকে এই শ্লোকে এবং পরবর্তী শ্লোকে তারা শ্যামসুন্দরের চরণে জানাচ্ছেন যে তোমাদের তোমার সঙ্গে আমরা বিয়োগে তো দুঃখ পাই কিন্তু সংযোগও আনন্দ পাই না দুঃখেই পাই গোস্বাইপাদ এই আরতিময় মহাভাবের লক্ষণেই উল্লেখ করেছে যখন কৃষ্ণ দর্শনের সময় হচ্ছে তখন আরতিতে বুক ভরা দর্শন করবেন কি নিমি স্রষ্টা বিধাতাকে সাপ দিচ্ছে দর্শন কি করবেন যে দেখিবে কৃষ্ণানন তারপরে দিনয়ন তাহে দিল নিমিষ আচ্ছাদনে বিধি জড় তুপধন রসুন্য তার মন নাহি জানে যজ্ঞ সৃজন নির্নিমেষ কোটি কোটি আঁখি যদি করে তাহলেই বিধাতার সৃষ্টির সাফল্যের অনুভব হয় কোটি আঁখি তার করে তবে জানি যোগ্য সৃষ্টি তার দুঃখ ছাড়া সুখ হয় না আত্মীয় উৎকণ্ঠায় বুক ভরে যায় উত্তর গোষ্ঠে রাধারানীকে বলছেন সখী দেখো কৃষ্ণকে দর্শন করে নাও সখীগণ কোনদিন দেখবো না তোমার অন্তরে এত বিরহ জ্বালা অমৃতের সিন্ধু সম্মুখে দিয়ে পার হয়ে যাচ্ছে দেখবে না তুমি রাধারানী বলছেন সখি কি হেরিব সামরূপ নিরূপম রে নয়ন্ত আমার মনের মতো নয় চক্ষু দুটি আমার মনের নয় দর্শনের আমার সৌভাগ্য বলছেন মাদনাক্ষ মহাভাব যার নয়নে তার আবার দর্শনের উপযোগী নয়ন নয় এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় আমার মাধুর্যামৃত সকল তোমার নয়ন দেখার মতো নয় দেখো চলে যাচ্ছে অমৃতের সিন্ধু কিসের ক্ষোভ বলছেন গৃহে গুরু লোক আর নয়নে পলক তাতে আনন্দ আর মদন এই দুই দুরাশয় আনন্দ তবে হরিতে হেরি মো কিছু কি আছে বলছেন মা কি তপস্যা করে চক্ষু তাই বলে দিলেন সেই তপস্যা করব তবে গোবিন্দকে সতী বলছেন আরে বাপরে সামনে সেই রূপ চলে যাচ্ছে এখনই চলে যাবে তুমি কবে তপস্যা করবে আর কবে নির্নিমেষ নেত্র পাবে তবে দেখবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে ও রাজরানী ভাবছেন তাও তো বল সে তো হবে না তখন বলছেন সখি যদি নিমিষ দিল বিধি তাহে নাহি ছিল তত ক্ষতি যদি আমার আখির দিত উড়িতে সকতি মতো আমার আখি বলছেন চলে যাবে যদি উঠতে পারতো তো ভালো চিন্তায় তো হৃদয়টি ব্যাকুলিত খুব তো মিলনে আস্বাদন হবে কিরূপ ক্ষোভ ছাড়া এরা বলছেন ক্ষোভ ছাড়া আর কিছু হয় গোস্বামী পাল বলেন নিমেষাস হতা যোগে আসন্ন জনতা হৃদ বিলোডনম বিরহের পর যোগ যদি কেউ বলেন দীর্ঘ বিরহের পরে যখন যোগ হবে তখন আস্বাদন হবে বললেন এদের দীর্ঘ বিরহের পর যখন কৃষ্ণ দর্শন হলো যে সময় সেই সমাজ ক্ষেত্রে তখন হৃদয়ে এত আলোড়ন হলো সেই আলোড়ন সামনে যে সমস্ত যারা ছিলেন তাদের হৃদয় পর্যন্ত আলোড়িত আসন্ন যেন তার হৃদ বিলোড়ন কল্পক্ষণোত্তম যদি বলেন রাশে তার সাধন চমৎকার আছে আছে আর সাধন বটে কিন্তু এদের কাছে না সারা রাত্রি রাজ করলেন রাজারানী এত ব্রহ্মরাত্রি পর্যন্ত রাজ হলো যখন গৃহে সখীগণ প্রাতকালে নিয়ে যাচ্ছেন তখন ললিতাকে বলছেন সখী তুমি যে আজ সায়ংকালে আমাকে কৃষ্ণ মাধুর্যামৃত সায়রে অবগাহন করবে বলে আশ্বাস দিয়ে বৃন্দাবনের বনে নিয়ে এলে কৃষ্ণকে তো দেখালে না পিপাসা বিপুল পিপাসা আরতি অনুরাগময় পিপাসাতে সব একবারে হারিয়ে যায় এইখানে সেই কথাটি আছে এরা শ্রীকৃষ্ণের অমল চরণকে ধীরে ধীরে পক্ষে ধারণ করছেন পাঁচে তাতে আঘাত লাগে এই সম্ভাবনায় তো যেখানে আঘাত লাগে এই সম্ভাবনায় তারা আনন্দ আছে তার এদের বুকে চরণ দিলে নায়ক প্রেমময়ী নায়িকার বুকে চরণ বিন্যাস করে আনন্দে আত্মহারা না হন সুতরাং তাহলে তো কৃষ্ণের আনন্দ বা সুখের সম্ভাবনা আছে কিন্তু এরা বলছেন বুকটা ফেটে যায় তোমার আমার কঠোর বুকে তোমাকে কত আঘাত পরে বলবেন সেই সুখ তো যার চরণে তাদের পক্ষে ধারণ করলে আঘাত লাগে সম্ভাবনা সেই তিনি বৃন্দাবনের বনে বিচরণ করতে যাচ্ছেন এত বড় কঙ্কর কণ্টকাকীর্ণ প্রদেশে তখন আমাদের কি অবস্থা হয় সেইটি শ্লোকের প্রতিপাদ্য এই শ্লোকে তাই যে চরণের কোমলতা দর্শন করে তারা বুকে ধীরে ধীরে ধারণ করেন পাশে আঘাত লাগবে পক্ষে না ধারণ করলেই পারেন বলে না ধারণ করলে দেখি তোমার আনন্দ হয় তো ধারণ করলে আনন্দ হয় অথচ যদি আঘাত লেগে যায় তাহলে আত্মেন্দ্রীয় সুখ বাসনা একদম ওখানে কিছুই সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে আত্মেন্দ্রীয় সুখ বাসনা অত্যন্ত আঘাত শেষে শ্লোকটি বিচার বা সাধনকালে আমরা তা আলোচনা করব এখন এই শ্লোকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হুসাইনপাদ বলছেন এর ভূমিকায় যে তোমার সঙ্গে কি মিলনে কি বিরহে ক্ষোভ দানই তোমার উদ্দেশ্য আমরা কিচ্ছু পাই না তাছাড়া এই ক্ষোভ যে ক্ষোভয়ন্তীহি এটি কাদাচিত কি নয় এটা সবসময় যে দুটি শ্লোকে বলছে বিরহে মিলন এখানে বিরহের কথা

অলিলতা একবার ঘরের ভিতরে যাওয়া আর একবার ঘরের বাইরে স্থির হতে পারে উদ্বেগে স্থির হতে পারেন না ঘরের ভিতরে বাহিরে ভিতরে বাহিরে এই উদ্বেগে মহাপ্রভুর নাকে রক্ত পড়ে গেল হত হয়ে গেল ঘরের বাইরে যেতে চাচ্ছেন এই উদ্বেগ বুকে নিয়ে পাচ্ছেন না দাঁড় পাচ্ছেন না চতুর্দিকে মুখ লাগছে নাকে ক্ষত হয়ে জিত তখন শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায় দেখে কান্নায় কি করলে কি তুমি প্রভু কহে উদ্বেগে নাহি ঘরে নারী ঘরে রহিতে দ্বার খুঁজি দ্বার খুঁজে বলি মুখ লাগে চারি ভিতে গম্ভীরা ভিতরে গোড়া রায় যা গিয়া রজনী পায় খেনে খেনে দেহে উঠে কাপ খেনে খেনে করে বিলাপ ক্ষণে কহে তুলি দুই হাত কোথায় আমার তননা নরহরি কহে মোর গোরা সততই এই রাধা রসে ভোরা এই রসে রাস্তাদন চল সুতরাং যখন তুমি বৃন্দাবনের মনে যাও সেই সময়ের থেকে আমাদের এই দুঃখটি শুরু হয় তোমার চরণ নলিন সুন্দরম দেখে মনে হয় এই চরণে তুমি বৃন্দাবনের বনে ও যাচ্ছ তোমার চরণে তৃণ কণ্ঠকারী বিদ্ধ হবে তোমার চরণে আমাদের প্রাণে বিদ্ধ কোটি কোটি এই জন্য বললেন আরম্ভ হয় সেই সময় থেকে তুমি তো বৃন্দাবনের বনে চলে যাও কিন্তু মাতা পিতা আত্মীয় স্বজন তোমার প্রিয়াগণ তাদের যে কি দুঃখে দিন যায় তা তুমি ভাবো তুমি তো আনন্দে ঘুরে বেড়াও বনগমনের সময়ে চিত্রটা কি মা কানতে কানতে বলেন রাজার হলে জন্ম হলো না কেন তোর গোয়ালা হয়ে জন্মালি কেন রে সদ্য প্রস্ফুটিত সহস্র দল কমলের ভিতরে যে শোভা সেই প্রকার সৌন্দর্যে মাধুর্যে সৌরভে কোমলতায় চরণযুগল অতুলনী এই চরণে হেঁটে যাবি বৃন্দাবনের বনে গোচারণ করতে আগুনি ভরা মায়ের চক্ষে বহে অশ্রু ধারা দুঃখে বুক বিদরিয়া যায় বলেন পর পর জেনা জানে আজ সেজনা চলিল বনে এদু কেমনে সবে মায় হরিমুর গোপাল দুলালিয়া বল কিবা ঘরে নাহি ধন তুই কি লাগি যাইবি বন রাখালে রাখিবে ধেনু লইয়া মা তোমার গাভীগুলো আমি না গেলে যায় না যে মা কি করব বলো অন্যের সঙ্গে যায় ফিরে আসে তাই আগে পাছে নাহি মোরা হাফুতির পুষ তোরা আন্ধল করিয়া যাবি মোরে দুধের ছাওয়াল হইয়া এটি মায়ের ভাব ঈশ্বর মূর্তি কিন্তু বলছেন দুধের ছাওয়াল হইয়া বনে যাবি ফেনু লইয়া কেমনে রহিব আমি ঘরে ননিজিনী তনুখানি আতপে মেলায় জানি সে ভয়ে সঘনে প্রাণ তাপে বারো বনল পাড়া বিষম রবির খরা কেমতে সহিবি হেন তাপে শ্রীষ কুসুম দল চরণের দিকে দেখছি শ্রীষ কুসুম দল কোমল চরণ তল কেমনে হাঁটিবি হেন পায় কুশের অঙ্কুশ বড় ছেলের সমান দড় ছিল তিনাঙ্কুরে কুশের অঙ্কুশ বড় ছেলের সমান দড় শুনিতে সিঞ্চিত করে গায় মা দেহ কণ্টকিত হয়ে যাচ্ছে এগুলো মনে পড়ে আচরণ পেতে মা তুমি কাঁদছো বুঝতে পারছো না মা সেখানে কি আনন্দ মা তুমি তো কোনোদিন বৃন্দাবনের বোন দেখনি মা দেখো আমি যে পথ দিয়ে যাই চমরি মৃগগুলি সেই পথকে চমৎ জামর দিয়ে পরিষ্কার বনপথ ঝরা ফুলে এমন মৃদুল হয়ে থাকে দুই দিকে বৃক্ষের শ্রেণী গাছের থেকে সেই ভরা ফুল কোমল মৃদুল হয়ে সেই বনপথে উপরে আমরা যেতে চাই আর তুমি বলছো সেই বনে বনে গুরু গুরুচারণ বৃক্ষতলে থাকি পাখি গান গায় চারদিকে ফুল ফোটে কি অপূর্ব সৌরভ মধুমঙ্গল বলে সেই ফল তোমার ঘরে তার আস্বাদন আছে কি গোবিন্দ বলেন দেখো মা এই কি বলছে আর মা ভ্রমর ঝঙ্কার করে উকিল গান গায় কি আনন্দ সে বৃন্দাবনের বনে শীতল সুগন্ধ মন্দ বাতাস বয় আর বৃন্দাবনে তোমার যে ঘাস সে একবার গরু ছেড়ে দিলেই পেট ভরে সারাদিন গরু ঘাস খায় সন্ধ্যার সময় তাদেরকে ফিরাবার জন্য কোনো চিন্তা নেই মা এই যে তোমার ছেলের হাতে বাঁশিটা দেখছো একবার বাজিয়ে দিলে আজীবনে আনন্দ বাধাই পাতিয়া বিনোদ খেলা সব রাখাল হইল ভোলা দূর বনে গেলা সব গাই মহাজন তার চিত্রাঙ্কন করেছে হেনু না দেখিয়া বনে থকিত রাখাল বনে সুদাম সুদাম আদি সবে কানাই কইছে ভাই খেলা ভাঙ্গা যাবে না খেলা চলবে হারিবগধন বেনু রবে বেনু গেল তো কি হবে তাদেরকে নিয়ে আসবো খেলা শেষ হবে তখন বাজাবো সব এসে সব ধেনু নাম লইয়া অধরে সব ধেনু নাম কইয়া অধরে মুরলি লইয়া ডাকিয়া পুরিল উচ্চ ঈশ্বরে মানে যারা যুথপতি সব ধবলি শ্যামলি কালী নর্মদা সর্মদা ধেনুরাও শ্রম মাত্রে আম্বা আম্বা করে সমস্ত গাবি ছুটে আসছে দুগ্ধস্রবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ উঠে স্নেহ গাভী সাম অঙ্গ চাটে সুতরাং মা এই সমস্ত গরু আনার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না যেহেতু বৃন্দাবনের বনের সৌন্দর্য তুমি দেখনি মা এই জন্যই গৃহে আবদ্ধ করে রাখতে মা তখন বলেন আচ্ছা বাল যদি আনন্দ পায় যা কিন্তু বাবা একটা কথা বলে দিচ্ছে আমার কাছে আমার মাথায় হাত দিয়ে এগুলি স্বীকার করে যেতে হবে বলাই খাইবে আগে আর শিশু বাম ভাগে সিলাম সুদাম সব আছে তুমি তার মাঝে রইও সঙ্গ ছাড়া না হইও মাঠে বড় ঋতু হয় আছে ক্ষুধা পথে ওটা ছাড়ছেন না অতিশয় বুঝিয়ে দিচ্ছে যে পথে তৃণাঙ্কুর পথে কারু বলে বড় ধেনু ফিরাইতে না যাই হোক কানু হাত তুলি দেহ মোর মাথে রহিবে তরুণ ছায় মিনতি করিছে মায় রবি যেন নাহি লাগে না গোপিকাগণ আছেন যখন বনে আমাদের গোস্বামী পাঠ বর্ণনা করেছেন গোপিকাগণের কি অবস্থা আগে গোস্বামী বলতেও পাচ্ছেন না কিছু গপ্পস্তু অনুগচ্ছন্ত বাক্য সমৃদ্ধ কণ্ঠিকা মায়ের থেকেও এদের প্রেম বল সুতরাং গোপীগণ যাচ্ছেন গোবিন্দ যাচ্ছেন গোচারণে তাদের কণ্ঠ রুদ্ধ পিছনে পিছনে যন্ত্রের মতো যাচ্ছে গানা সত্তা সবাই করছে তাদের উচ্চারিত হচ্ছে না দুঃখে কবে অশ্রু ধারাস্ত্র অধিষ্ঠয় দেখতে পাচ্ছেন না বঞ্জাবার যাওয়ার একবার প্রিয়তম বদনখানা দেখে নেবেন অশ্রুধারায় এই যজ্ঞ ব্যাপ্ত হয়ে আছে দেখবেন কি করে বারবার মুড়ছেন উপায় নেই দেখা দেখতেও পাচ্ছেন কর্তুং কিঞ্চিত লজ্জায়া ভিয়া কিছু বলবেন মাকে বলবেন বাবাকে বলবেন বাবা মা কেন যেতে দিচ্ছ যেতে দেবে পায়ে ধরে বলবেন লজ্জা আছে ভয় আছে পাচ্ছে বলবেন চরণ দর্শন করে তাঁদের কিন্তু যে অনিষ্ট আশঙ্কা এত বেশি বলবেনই কিন্তু লজ্জা আভিয়া কিঞ্চিত বক্তুম চ অসত্তা কিছু যে কাউকে বলবেন সে বলতেও পাচ্ছেন না মহাশোকার্ণবী মগ্না তৎপ্রতিকরণে অক্ষমা ওই চরণ দর্শন করে তাদের যে ক্ষোভ হচ্ছে মগনা মগ্না শোক সিন্ধুতে তারা নিমজ্জিত হয়েছেন প্রতিকারের কোন পথ থেকে মহা মহাশোকের সিন্ধুতে সাঁতার কাটছে প্রেমটি গোপিকারের গোস্বাইপাদ লিখছেন তত্তৎ বিশেষ বাচ্য অনন্ত সত্তার বিনাম কোটি গোপী এই যে বিরহ মানে শোক সবাই যে শোক সিন্ধুতে বনগমনের সময়ে ফাঁসছেন বললেন কোটি কোটি অনন্ত দেব যদি তা কীর্তন করে পারবে পারবে না এই কথা কীর্তন আর কবি বললেন কবি কার সাহস আছে মহাটি জনকে তসমিন কোবাধিমান প্রবর্তকে তিনি বর্ণনা করবেন নিজে দুধ পাবেন অন্যকে দুধ দেবেন অতএব কোন ধীমান সব বর্ণনা করতে ইচ্ছা করেন না বর্ণনা করাই বরং ভালো কারণ তাদের সেই দুঃখ শুনলে তো দুঃখী হবে কিন্তু সেই বলেছি আমরা দুঃখের সঙ্গে প্রচুর সুখের ধারা মিশ্রিত আছে সেই আনন্দের স্রোতের উপরে দুঃখের প্রতিষ্ঠা পারেন না কেউ বর্ণনা হ্যাঁ, এই জন্য বললেন যে সময়ে তুমি যাও সেই সময়ে এই দুঃখের আরম্ভ হয় সারাদিন চলতে থাকে কলিলতা কলিলতা মানে ব্যাকলতা অশাস্তি একবার ঘরের ভিতরে যাচ্ছেন বাইরে আসছেন স্থির হতে পারছেন কি জন্য যাচ্ছ অসুন চারণ দু চারটি নয় ন লক্ষ গাভী সুতরাং এতগুলো গাভীকে যে তুমি চারণের জন্য যাচ্ছ গাভী তো রাস্তায় রাস্তায় চলবে না নানা দিকে গাভী সব বনের মধ্যে প্রবেশ করবে সেইখানে তাদিকে সামাল করতে গিয়ে আর তোমারও তো সেই প্রকার ভ্রমণ করতে হবে সুতরাং চরণের হবে অবসাদ সম্ভাব্য চরণ চরণ যুগল যে নলিল সুন্দরম মহাভাবের দৃষ্টিতে উপাস্য এবং আরাধ্য চরণ কি প্রকার ভাষাটা দিয়েছেন নলিন সুন্দরং না দেহ যদুনন্দন ঠাকুর লিখেছেন কে জানে এই চরণের মাধুরী কৃষ্ণের চরণ শোভা পদ্মগণ করে লোভা পদ্মের সঙ্গে তুলনা হয় না পদ্মগণ করে লোভা মধু হয় লাবণ্য তাহার যত গণ হয় পদ্মপত্র সম আর গোপী চক্ষু বৃঙ্গ সুধা সার নখর নিকরে যত পদ্মীর কেশর মতো সৌরভ তরঙ্গ সদা বহে হেন কৃষ্ণ চন্দ্র পায়ে সদা যেন মতি রহে কখনো বিচ্ছেদ যেন এই চরণে যেন সবসময় ভক্তের মতি থাকে নলিল সুন্দর যদি কমলের মধু পেতে হয় তাহলে যে মধুমক্ষিকা কমলের মকরন্দ সংগ্রহে সক্ষম তাদের মধুচক্রের থেকেই গ্রহণ করতে হয় সেই কৃষ্ণের চরণের মকরন্দ রস আস্বাদন করেন এরা এদের ভান্ডারই এই নলিন সুন্দরং পদের সৌরভ এবং আস্বাদন বা মাধুর্যের উপলব্ধি হয় যদি গোবিন্দের নৈন্য সুন্দর পদের মাধুরী আস্বাদন করতে হয় তো এদের ভান্ডারী চরণের দুঃখ সম্ভাবনায় উৎকণ্ঠায় বুক ভরা জুতো লাগালে ভালো যেদিন প্রথম গোচারণ আরম্ভ হয় সেদিন বাবা মা বলেছিলেন গোপাল জুতো পায়ে দিয়ে মা বাবা বলছো কি যাদের সেবা করতে যাচ্ছি গোপাল আমরা সেই তাদের চর্মের জুতো পায়ে সেবা করবো যার তাদের গায়ে চর্মের জুতো পায়ে দেবো কি আশ্চর্য কথা বলছে মা বাবা ওদেরই তো জন্মের জুতো তারপর আবার ওদের পায়ের জুতো খড়ম নেই আর আমরা সেবক আমাদের পায়ের জুতো খড়ম থাকে সুতরাং শোনো মা শোনো বাবা বলি ধর্মকে রক্ষা করলে ধর্ম সকলকে রক্ষা করে থাকে তাতে আমরা গোপ জাতি আমাদেরকে এই জুতো গোচারণের সময় পড়তে নেই মা বাবা গোপালের বুদ্ধি দেখে একবারে হতবাক এত বুদ্ধি সে কোথায় পেল বৃন্দাবনের বুকে প্রসারিত হয়েছে আমাদের গোস্বামী পাদ বলছেন আসলে যেখানে যেখানে গোবিন্দের চরণ বিন্যাস হয় সেই সেই জায়গায় বৃন্দাবনের বনভূমি জিহা পেতে আজ সেই চরণকে বুকে ধারণ করেন সেখানে কোনো প্রকার কঙ্কর কণ্ঠকের সম্ভাবনা থাকে না কিন্তু এদের সম্ভাবনাটা হয় না থাকে তত্ত্ব তো না থাকলেও হয় না এরা তো এত তত্ত্বের ভার ধারেন না এরা কৃষ্ণকে ভালোবাসেন শ্রীকৃষ্ণের দুঃখ সম্ভাবনায় সব প্রকারে এদের হৃদয় বেদনায় অস্থির হয়ে ওঠে সুতরাং আসলে সেটি নয় এখানে যেখানে ওই চরণ বিন্যাস হয় সেই চরণ চিহ্নকে বুকে করে রাখেন বৃন্দাবনের বনভূমি কত সৌভাগ্য নিজের আনন্দের জন্য নিজের সেব্য তবে যে ব্যাকুলতা এটি হচ্ছে প্রেমের পরিপাক দশা তো এইরূপ ব্যাকুল পরম ব্যাকুল ভক্তগণকে সিদ্ধি দেওয়ার জন্য বৃন্দাবনের বুকে সেই চরণ চিহ্ন বিন্যস্ত রয়েছে সর্বত্র যত্রতত্র বৃন্দাবনের বনভূমি ওটা বুঝতে দেন না বৈকুণ্ঠকে পর্যন্ত নিজের সৌভাগ্যের গর্বটি দেখান তোমাদের মধ্যে এইরূপ চরণ চিহ্ন আছে স্বয়ং ভগবানের তা নাই গোপীপ্রেমের ব্যাকুলতা ওই ধরনের দুঃখ সম্ভাবনায় এদের ব্যাকুলতা এটি গোপী প্রেম ছাড়া অন্যত্র নেই ভক্তের কীভাবে ব্যাকুলতায় যাবে চরণে আর ব্যাকুলতাই তো ভক্তি বলে জেগেছিল শ্রী অপূর্ব হাসে কি অপূর্ব যদিও আমাদের অপূর্ব হাসের নাম শুনলে দুঃখে ক্ষোভে বুকটা কেঁপে যায় ঠিকই কিন্তু ভাগবতী সুগুণী যে কথা বলেছেন কিভাবে আসছেন অপুরু মহাশয় রথে আরোহণ করে পরম ভক্ত যখন রথে আরোহণ করে আসছেন মনে মনে ভাবছেন কংস রাজা আজ আমার উপরে এত কৃপা কি করে করল ও আরো তো অনেকেই ছিলেন গোবিন্দকে আনার জন্য আমাকেই পাঠালো কংস রাজা আমার উপরে তার কি দয়া মনে মনে ভাবছেন কংসের কংস যাদিককে পাঠিয়েছে সকলকেই আমার প্রভু বিরোধী ভাবে অসুরের ভাবে গ্রহণ করেছেন আমাকে কি আমার তুমি সেইভাবে গ্রহণ করবে না না না আমি তো তার ভক্ত আমাকে কি সেভাবে গ্রহণ করতে পারেন আমি যে তার চরণ দর্শনের জন্য যাচ্ছি ধীরে ধীরে রথটা যখন বৃন্দাবনে প্রবেশ করছি ভাবছেন এই ব্রজভাব এই যে ব্রজের বৃক্ষলতা কি উৎকণ্ঠা আমার প্রভুতে এই বৃক্ষলতা নিচে বসেই গোচারণ করতে করতে বিশ্রাম করেন এইখানে যে ঘাস সব তার গাভিয়ে খায় এই যে এই স্থানে আমার পুরুষ শাখাগণ সঙ্গে সব খেলা খেলেন এমন ভাবে যাচ্ছেন তার সেই অজহব বন্দিত চরণ আজ আমি দর্শন করব ওহু আমার আমার কি এমন ভাগ্য হবে হঠাৎ সেই দেখেছেন রথের উপরে একেবারে লাভ দিয়ে পড়ছে সহজহব বন্দনীয় চরণ রস কমলা দেবী পর্যন্ত তপস্যা করছেন যার জন্য কিন্তু একটা পাচ্ছেন সেই চরণ চিহ্নের উপরে অক্ষুর মহাশয় ঘুরে যাচ্ছে কি আরতি একবার চরণ চিহ্নকে প্রণাম করাতেই সিদ্ধি কৃষ্ণ বলতে যেতে হাজির সঙ্গে সঙ্গে সেইখানে সুকমুনি বলছেন ইয়ান এব মহান মহান অর্থ বললেন এই অক্ষুর মহাশয়ের যে বৃন্দাবনের আগমন যারা ব্রজে আসবেন চরণ দর্শনের জন্য তারা যদি অক্রুর মহাশয়ের এই উৎকণ্ঠার আদর্শ নিয়ে যদি এর শতাংশের এক অংশ নিয়ে আর যদি আসতে পারেন ওই চরণ দর্শনের জন্য ওই চরণেই তাকে সরকার চরণের স্থান তো এটা এই জন্য বলছেন এইটি পরম পুরুষার্থ ব্রজে আসা ব্যাকুলতা আর আমাদের তো সাক্ষাৎ মহাপ্রভুর যুগ eh, সুতরাং ব্রজসুন্দরীগণ বলছেন তোমার যখন সেই কঙ্কর কণ্ঠকে চরণ বিদ্যয় ছিল তুই না আঙ্কুর ব্যাখ্যাকার লিখছেন শিল কাকে বলা যায় তৃণাঙ্কুর মনে তৃণাঙ্কুরের যে গাভী চড়ছে তাতে যে অঙ্কুরগুলো যে কণ্ঠকের মতো হয়ে যায় এই স্নাঙ্কুর তারপরে আবার খুব সূক্ষ্ম সূক্ষ্ম তৃণের অঙ্কুর ওঠে সেগুলো আর তারপরে শিল বলতে বলেছেন ওই যে যে ধান্যগুলো পড়ে থাকে আর এক একটা করে হুল থাকে সে হুলগুলো ধান্যের হুলগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে শিল মানে তাই ব্যাখ্যা করছি শিলং পতিত সশৃঙ্গ বনধান্যাদিক শিল বলতে বৃন্দাবনের বনভূমের বনভূমিতে পতিত স্ত্রীঙ্গযুক্ত মানে হুলযুক্ত যে বনের ঠান্ডা এবং কন্টক শব্দটি উল্লেখ করেননি সর্বত্র তো কন্টক নেই এগুলো থাকে আর ওই অঙ্কুর তিন অঙ্কুর ইত্যাদি এসেছিল ছিল আঙ্কুর বললেন তুমি যখন যাও তখন সেগুলি আমাদের মনের মধ্যে এসে উদিত হয় তাতে তোমার চরণ বৃদ্ধ হচ্ছে কষ্ট এখানে বৃদ্ধ শব্দটি বলে মহোদশায় উনি বলছেন কি সিদতি সিদতি শব্দ দিয়েছেন মানে ওই চরণ বৃদ্ধ হবে এই কথাটা বলতে তাদের প্রাণ হতে যায় ওটা বলতে পারে সিদতি তোমার তাতে কষ্ট হয় কষ্ট হয় শব্দটা বলেছেন বৃদ্ধ হয় ফুটে যায় তাদের ভাষা মুখে আসে ও আমাদের অন্তরে কি ব্যথা যদি আমাদের মনের ব্যথার তুলাদণ্ডে যদি একবার তুমি এই ব্যথাটা বুঝবার চেষ্টা করো তুমি তো আনন্দ মনে ঘুরে বেড়াও কিন্তু আমাদের মনের তুলাদণ্ডে যদি তুমি এটি একবার বুঝে দেখা কিন্তু এখানে সেই চেষ্টায় সফল এখানে সেই চেষ্টাটি সফল হয়নি দেখেছিলেন চেষ্টা করে বস্তুটিকে আস্বাদন করতে এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কৃষ্ণকণ আমি হই এ প্রেমের বিষয় আশ্রয় জাতীয় সুখ পাইতে মনে হয় যত্নে আস্থা দিতে নারী কি করি উপায় তবু যদি এই প্রেমের হই আশ্রয় তবে এই প্রেমানন্দের অনুভব হয় বৃন্দাবনের জন্য মনটা পাগল যদিও অহরহ বোঝের স্থিতি অদ্বৈতাচার্য কি বললেন যখন পথ ভুল হয়ে গেল সন্ন্যাসের পরে নিতান্ত প্রভু নিয়ে গেলেন বলেই যমুনা উনি যমুনা বলিস না কি আস খাওয়ানি দাওয়ানি দাওয়া প্রেমের পাগল ওদিকে অদ্বৈতা আচার্যকে বলে পাঠিয়েছেন নৌকা নিয়ে হাজির আচার্য তুমি বৃন্দাবন তবে উনি কি বললেন যাহা তুমি তাহাই বৃন্দাবন বলেছেন তো সুতরাং রাধাভাব সম্মিলিত বহু যিনি আছেন গম্ভীরায় সেইখানেই তো বৃন্দাবন কিন্তু এই ব্রজের জন্য একবারই বুক ফেটে যায় অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে যমুনা দেখলে মনে করেন নদী দেখলে মনে করেন যমুনা আর বন দেখলেই মনে করেন এই বৃন্দাবন পর্বত দেখলেই গোবর এই তো মনে হয় বৃন্দাবন আসার জন্য মন পাগল গঙ্গা জননীর চরণ দর্শন করে বৃন্দাবনে আসলেন সিংহানন্দ মনে মনে ভাবছেন প্রভু বৃন্দাবনে যাবেন অত সুকমল চরণ নিয়ে কত কণ্ঠকা কীর্ণ প্রদেশে প্রভুর চরণটা পড়বে না পথটাকে আগে ফাটাবে মানুষ সেবা চলছে মানুষ সেবা ভক্তের প্রাণটি দেখ গোপী ভাবে স্থিতি কোথায় পথটা আমি সাজা সেই চরণে আমাদের বিধাতা শক্তি দেয়নি সেই যে চরণে তুমি বৃন্দাবনের মনে ভ্রমণ করছো সেই বৃন্দাবনের বুকের উপরে যদি আমাদের প্রাণটা সর্বত্র পেটে দিতে রাখতে পারতাম কিন্তু সে শক্তি তো বিধাতা দেয়নি গৌরলীলাতে ইনি প্রাণটি পাতলেন সিংহান ফুলদল দিয়ে এর উপরে চলবেন দুই দিকে বৃক্ষলতা যেতে যেতে আস্তে আস্তে তো কানাই নার্সলা পর্যন্ত এলো আর চলবে মনেই এগুলো না মনে মনে ভাবলেন এবার আর যাবেন না আপনি শেষ এখান পর্যন্তই আছে প্রভু ঠিক তাই হলো রূপ সনাতনের সঙ্গে দেখা হলো সনাতন গোস্বামী বললেন প্রভু বৃন্দাবনে যাচ্ছেন ঢাকঢোল বাজিয়ে হাজার হাজার লোক নিয়ে এটা কি বৃন্দাবন যাত্রার পরিপাটি আপনার একলা যাইব কিংবা সঙ্গে একজন তবে সে বৃন্দাবন প্রভু বললেন এই ঠিক এত লোক নিয়ে যেতেন যাব না যেখান পর্যন্ত নিঃসিংহানন্দ পদ বাঁধলেন সেইখানের থেকে ফিরে গেলেন বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে এলেন ব্রজে বনপথে একা লুকিয়ে গোপনে বৃন্দাবনে প্রবেশ করেছেন প্রভু বন লক্ষ গুণ প্রেম বন ভ্রমণ করছে ঘুরে থেকে কৃষ্ণ স্মৃতি হইল মহাপ্রভু ভূমিতে পড়িল জল সেক টেক দিয়ে চৈতন্য হলো দুর্গম গোড়াগড়ি কি জন্য গোড়াগড়ি দিচ্ছেন গোপীগণ বলেছিল আমাদের মানদণ্ডে যদি তুমি বৃন্দাবনীর বনে আমাদের মানদণ্ডে ভেবে দেখতে তাহলে কিন্তু বুঝতে পারতে যে আমাদের কত দুঃখ হয় একবার গোপিকা চায় একবার গোড়াগুড়ি দিয়ে দেখবো প্রভু আমার নাথ শান্তের চরণে কত আহাত লাগে গোড়াগুড়ি দিয়ে দেখবো কি একবার খোলা গায়ে তো রমণী তারা দিতে পারেননি এখন সেই সুযোগ এসে গেছে গোড়াগুড়ি